ইয়া রহমতুল্লা আলাইহি বলেন আমার চাচা অজুর পানি অধিক খরচ করতেন একদা তিনি আবদুল্লাহ ইবনু জায়দ রাজিল্লাহ তালাহুকে বললেন নবী সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে অজু করতেন আপনি কি তা দেখেছেন তিনি এক গামলা পানি আনালেন সেটি উভয় হাতে কাত করে তা থেকে পানি ঢেলে হাত দুটি তিনবার ধুলেন অতপর তার হাত গামলায় ঢুকালেন অতপর এক খাবল করে পানি নিয়ে তিনবার কুলি করলেন এবং নাক ঝাড়লেন তারপর পানিতে তার হাত ঢুকালেন উভয় হাত এক খাবল করে পানি নিয়ে মুখমণ্ডল তিনবার ধুলেন অতপর উভয় হাত কোনোই পর্যন্ত দুবার করে ধুলেন অতপর উভয় হাতে পানি নিয়ে মাথার সামনে ও পেছনে মাসহ করলেন এবং দুপা ধুলেন তারপর বললেন আমি নাবী সাল্লাহ সাল্লামকে এভাবেই অজু করতে দেখেছি